রবিবার রাত দশটায় ninety one point nine F M এ আসছে সে আসছে যে আসার সে তো আসবে এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে এখন তো আমরা শখ করে জানি তোমার তোমাদের মনের station ninety one point nine friends F M ninety one point nine friends F এমের বন্ধুরা রহস্য রোমাঞ্চ আসছে সে আসছে রবিবারের রাত দশটার বন্ধুরা আজই প্রথমবার গত রবিবারের অর্ধ সমাপ্ত কাহিনীর শেষ অংশ শোনাবো তোমাদের সুদীপ্ত ভৌমিকের সত্যমেব নিউ জার্সি নিবাসী ইঞ্জিনিয়ার সুদীপ্ত ভৌমিক মার্কিন দেশের প্রবাসী বাঙালি জীবন খাতার প্রতি পাতায় লুকিয়ে থাকা ঘনঘোর রহস্যের ঠাস বুনট জালের কারিগর সত্যের অনুসন্ধানী নাট্যকার সুদীপ্ত ভৌমিকের সত্যমেব গত রবিবার যারা শুনেছ তাদের একটু রিফ্রেশ করিয়ে দেওয়ার জন্যে আর যারা by chance last Sunday miss করে গেছো তাদের একটা লিংক ধরিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটু ওই কি যেন বলে হ্যাঁ রিক্যাপ আমেরিকার সুপ্রতিষ্ঠিত বঙ্গ সন্তান ইন্টারসফট কোম্পানির কর্ণধার বিল বিল মুখোপাধ্যায় ভাগ্যের অন্বেষণে কিছুদিন হলেও মার্কিন মুলুকে পা রেখেছে সঞ্জয় বিল অনেক কষ্ট করে দাঁড়িয়েছে জীবনে এজেন্টের মাধ্যমে সঞ্জয় গেছে ঠিকই কিন্তু সঞ্জয় সত্যি কোয়ালিফাইড আইটি প্রফেশনাল নয় সেটা ধরা পড়ে গেছে যে কারণে বিল কিছু বিজনেস হারাতে চলেছে বিল সাজেস্ট করছে সঞ্জয় যেন এই মুহূর্তে দেশে ফিরে যায় কেননা এখন ইন্ডিয়ার পরিবেশ পাল্টে গেছে India is now booming Sanjay কিন্তু কোনো অবস্থায় দেশে ফিরতে রাজি নয় মহা আতঙ্কে সে জানালো তাকে মাফিয়ারা খুঁজছে ওর গার্লফ্রেন্ড সর্বরী চক্করে পড়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিল সঞ্জয় একটা পাঁচ কোটি টাকার হিরে হারিয়ে ফেলায় সঞ্জয়ের জীবন সংশয় গল্পের শেষে বিল যখন সর্বরীর টেলিফোন নম্বর জানতে চায় ঘটনাটা সত্যি ঘটেছে কিনা জানতে সঞ্জয় বলে গল্পটা বানানো কিন্তু দেশে ফিরলেই যে ওর মৃত্যু অনিবার্য সেটা যে সত্যি তা বোঝাতে সঞ্জয় এবার একটা চা বাঙালের ঘটনা বলে রাজনৈতিক কর্মী হিসেবে সঞ্জয় রজত আর সর্বরী গিয়েছিল বেনারোবা চা বাগানে সেখানকার কিছু লোকাল হুডলামস মদ খেয়ে চড়াও হয়ে ওদের যথেচ্ছ অপমান করে সর্বরীর শ্লীলতাহানির হুমকি দেয় পরদিন ভোরে আচমকা ঘুম ভাঙার পর সর্বরীর ঘরে কেউ সর্বরীকে মোলেস্ট করছে দেখে দু রাউন্ড গুলি চালিয়ে দেয় সঞ্জয় ডুকরে কেঁদে ওঠে সর্বরী সঞ্জয় আবিষ্কার করে পুরুষটি আর কেউ নয় ওরই সহকর্মী রজত সঞ্জয় বিস্মিত প্রসঙ্গ তুলেই চুপ করে যায় বিল সঞ্জয় কিন্তু ছাড়ে না ভাবলেন কেন বলুন বলুন বলুন দেখবেন অনেক হালকা লাগবে নিজেকে নিন আপনি আরেকটু আরেকটু ব্র্যান্ডে নিন এবার বলুন দেখি সুজনকে আপনার গার্লফ্রেন্ড সুজন আমার এক্স ওয়াইফ আট বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে আট বছর আগের রাগ আপনার এখনো কমেনি তাহলে তো গভীর প্রেম ছিল বলতেই হবে We were married for 15 years. And yes, I I loved her. I tried to make her happy in all possible ways. But she was stubborn, short-tempered, impatient, a totally spoiled bitch. But she was pretty. Oh yes, she was pretty and... And despite all her shortcomings, I loved her. পাগলের মতো ভালোবাসতাম কেন জানি না সুজান আমাকে কোনো সন্তান দিতে পারেনি কিন্তু আমার কোনো ক্ষোভ ছিল না তাদের সুজান আমার জীবনটা ভরিয়ে রেখেছিল উত্তেজনায় কামনায় ভালোবাসায় অ্যাটলিস্ট আমার তাই মনে হতো মনে হতো মনে হতো সুজানও আমাকে ভালোবাসে মনে হতো কেন সত্যি ভালোবাসত না ভালোবাসার অভিনয় করত নিশ্চয়ই অভিনয় করত তা বিয়ের পনেরো বছর পর কি করে ওর আর্ধেক পয়সা এক ছোকরার সঙ্গে কি কেন আমি আমি বুঝতেও পারিনি কোন রকম সন্দেহের কারণ রাখতে দেয়নি আমি নেহাতি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করি আমারই বেডরুমে দেখেই আমাকে দেখেই ছেলেটা পালিয়ে গিয়েছিল কিন্তু সুজন উল্টে আমাকেই আক্রমণ করলো আমি নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি marrying an Indian was the biggest mistake of life this can't go any longer she needs excitement in life she gets she gets bored sleeping with the same man every night and all this bullshits আমি আর কিছু শুনতে পাচ্ছিলাম না আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম but But that was a mistake. I should have just pulled out my gun and killed her there in the bed, the bed where that beach betrayed me, betrayed my trust. My trust. পারতেন না আমি বলছি আপনি পারতেন না কারণ আপনি মূর রাজা ওথেলো নন আপনি নেহাতি একজন ছাপোষা বাঙালি ভদ্রলোক আর আমেরিকা থাকলে কি রক্তটা বাড়তে যায় তাই আপনাকেও আমারই মতো পালাতে হয়েছে পালিয়ে বাঁচতে হয়েছে সুজন সুজনের জন্য আমি নিজেকে পাল্টাতে চেয়েছিলাম পাল্টে ফেলেছিলাম সঙ্গীতা যখন আমাকে ছেড়ে চলে গেল আমার তখন কোনো দুঃখ হয়নি কারণ আমি তখন পাগলের মতো সুজানকে ভালোবেসে ফেলেছি সুজানের সঙ্গে দেখা হলে সঙ্গীত আমার মন থেকে কোথায় হারিয়ে যেত আমার মনেই হতো না যে আমি একজন বিবাহিত মানুষ সংসারী মানুষ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আপনি তো আশ্চর্য লোক মশাই হঠাৎ হঠাৎ এক একটা ক্যারেক্টার এনে হাজির করছেন সঙ্গীতা সঙ্গীতা আবার কে সঙ্গীতা সঙ্গীতা আমার প্রথম স্ত্রী আচ্ছা এসব আমি কেন বলছি তোমাকে হ্যাঁ তুমি কে কেন তোমাকে আমার জীবনের সবচেয়ে গোপন কথাগুলো আমি বলতে যাব না না না না আমি আমি আমি তোমাকে আর কিছু বলছি না আর কিছু বলছি না আমি তোমাকে ঠিক আছে বলবেন না এর মধ্যে গোপন কি এমন ব্যাপার আছে আমি বুঝতে পারছি না সঙ্গীতা আপনার প্রথম স্ত্রী কিন্তু তাকে ছেড়ে আপনি সুজানের সঙ্গে লটঘট করতে শুরু করে দিলেন সঙ্গীতা সেটা জেনে ফেললো এবং আপনাকে ছেড়ে চলে গেল সিম্পল স্টোরি আকচার হচ্ছে হ্যাঁ। যাই বলুন আপনার এই গল্প কিন্তু আমার গল্পের কাছে কোনো পাত্তাই পায় না আমার গল্পে কত মশালা বলুন প্রেম আছে রাজনীতি আছে সেক্স আছে ভায়োলেন্স আছে মার্ডার আছে থ্রিল কি নেই এরকম গল্প বিশ্বাস করতে ভালো লাগে তাই না মনে হয় আহারে আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি বলে কি এরকম ঘটতে পারে না সত্যি হতে পারে না তার মানে এই গল্পটাও মিথ্যে তোমার বানানো না না না আমি তো তা বলিনি কেন আপনার মনে হচ্ছে এই গল্পটা মিথ্যে আপনি বিশ্বাস করছেন না রজতকে আমি খুন করেছি আরে ভুল করে হলেও খুন তো খুনই এটা খুন তো বটেই যে কারণে আমাকে দেশ থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে আপনার কাছে অনুকম্পা ভিক্ষে করতে হচ্ছে আপনি তো বিশ্বাস করছেন না অদ্ভুত মানুষ আপনি আপনার গল্পে বিশেষ মশালা নেই বলে সেটা সত্যি হয়ে গেল আর যেহেতু আমার গল্পটা একটু মশালাদার একটু টক ঝাল মিষ্টি তাই ওটা হিন্দি সিনেমার মতো গাঁজাকুড়ি হয়ে গেল হ্যাঁ আমি যদি বলি আপনি যা বললেন সব মিথ্যে সুজান আপনাকে ছেড়ে চলে গেছে সম্পূর্ণ অন্য কারণে তাহলে কি আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি কেন আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো আপনি ভয় করতে পারেন যে এই খুনি বদমেজাজি লোকটাকে এমন কিছু কথা বলা উচিত নয় যাতে ও আমার উপর খোঁচে যেতে পারে এসব পাগল ছাগল লোক রেগে গেলে কি না করতে পারে এমনও তো হতে পারে যে এরকম একটা গল্প বলে আপনি আমার সহানুভূতি করতে চাইছেন দেখো তুমি শুধু একা কিন্তু নও আমিও এক দুশ্চরিত্রা নারীর পাল্লায় পড়ে তোমারই মতো গোল্লায় গেছি নেভার নেভার আমি আমি আমি আমি মোটেই গোল্লায় যাইনি অনেক ঝড়ঝাপটা এসেছে আমার জীবনে আমি কিন্তু কখনো ভেঙে পড়িনি কোথা থেকে উঠে এসেছি সে কাহিনী শুনলে তোমার এই সব আজগুবি গল্পের চেয়ে কোনো অংশে কম এক্সাইটিং মনে হবে না আমি তোমাদের মতো সেট চাকরি নিয়ে ইউএসএতে আসিনি গ্যাস স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস ভরেছি সুপার মার্কেটে মাল বয়েছি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে দু একজন এক্সেন্ট্রিক মহিলা আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি করতে দেব না আমার কষ্ট সহ্য করার ক্ষমতা তুমি আন্দাজও করতে পারবে না এ ব্যাপারেও তাহলে আপনার সঙ্গে আমার অনেক মিল আমারও কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতা অপরিসীম আমার গল্প শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে আচ্ছা আপনি আমার জায়গায় থাকলে কি করতেন আমি কি করতাম হ্যাঁ তুমি এসব অবাস্তব আজগুবি গল্প বলে আমাকে জিজ্ঞেস করছো আমি কি করতাম হ্যাঁ আমি জানতে চাই ক্লিয়ার কাট আপনি কি করতেন আপনি কি রজতকে খুন করতেন সর্বরীকে খুন করতেন রজতকে খুন করতাম কিনা জানি না করলেও তোমার গল্প অনুযায়ী না জেনেই হয়তো খুন করতাম তবে আমি ওই সর্বরীকেও ছাড়তাম না আর that bitch never leave a witness হ্যাঁ আমি হয়তো সেই ভুলটাই করেছি সাক্ষী ছেড়ে এসেছি সর্বনী সর্বনী যদি কোর্টে সব বলে দেয় তাহলে তাহলে তো আমার বাঁচার কোনো উপায় নেই যদি বলে দেয় তার মানে এখনো পুলিশকে বলেনি জানি না হয়তো বলেছে হয়তো বলেনি সেই মুহূর্তে আমাকে বলল পালাও সঞ্জয় যত দূরে পারো পালাও আর আমি পালালাম কলকাতায় এসে দেখা করলাম আপনার এজেন্ট বিশ্বাসের সঙ্গে দু লাখ টাকার বিনিময়ে উনি সব ব্যবস্থা করে দিলেন বিশ্বাসকে তুমি বলেছো এই ঘটনার কথা খেপেছেন তাই কখনো বলি উনি তাহলে আমার ব্যবস্থা করতেন বলে আপনার মনে হয় জানি না বিশ্বাস আজকাল যেরকম কোয়ালিটির লোক দিচ্ছে তাতে এনিওয়ে তাহলে তো তোমার ভয়ের কিছু নেই তুমি যখন বিনা বাধা ইমিগ্রেশন কাস্টমস সব পেরিয়ে এদেশে আসতে পেরেছো তাতে তুমি নিশ্চিন্তে থাকতে পারো পুলিশ তোমার ব্যাপারে কিছু জানে না সর্বরি কিছুই জানায়নি ওদের নিশ্চয়ই ওদের অন্য কোনো গল্প শুনিয়েছে সো কুললি নির্ভয় তুমি দেশে ফিরে যেতে পারো কি বলছেন আপনি তখন হয়তো বলেনি কিন্তু আমি দেশ ছাড়ার পর যে বলেনি সেটা আপনি জানছেন কি করে বলতে পারে না বললেও নিজেও ফেঁসে যাবে পুলিশ জানতে চাইবে না কেন ও এতদিন এই কথা চেপেছিল আপনি বলছেন ও কিছু বলেনি বা ভবিষ্যতেও বলবে না আমার মনে হয় না maybe maybe she really loves you that thing with Rajat was only an accident না না না আমি আমি আমি কোনো রিস্ক নিতে পারবো না ওই রকম মেয়েকে বিশ্বাস করা ঠিক হবে না আপনি তো বললেন সে কথা শাস্ত্রেই বলেছে স্ত্রী আশ্চরিত্রম পুরুষাশ্চ ভাগ্যাম দেবান জানান্তি কুত মনুষ্য ওর মনে কি আছে আর আমার ভাগি বা কি আছে কে বলতে পারে কিন্তু তুমি তো ভালোবাসো সর্বরীকে ওর কাছে তোমার যেতে ইচ্ছে করে না তুমি ফিরে গেলে হয়তো দেখবে ও সেই রাতের ব্যাপারে অনুতপ্ত ও তোমাকে ফিরে পেতে চায় হতে পারে হতেই পারে না আপনি তোমাকে মহা ঝামেলায় ফেললেন দেখছি আমি সর্বরীকে ফিরে পেতে চাই সত্যি চাই হাজার বার চাই কিন্তু দেশে ফেরার রিস্ক আমি তাই বলে কিছুতেই নিতে পারি না আপনি আপনি অন্য ব্যবস্থা ভাবুন অন্য কি ব্যবস্থা হতে পারে আমি বলছি সঞ্জয় তুমি দেশে ফিরে যাও দেখবে সব ঠিক হয়ে গেছে your story will have a happy ending you and Sarbari will live happily ever after হয় হয় হয় অন্য ব্যবস্থা হয় if you really want that, we uh, we should happily happily after আপনি সর্বরীকে এদেশে নিয়ে আসার ব্যবস্থা করুন হোয়াট তোর মাথাটা কি একেবারেই গেছে সর্বরিকে আমি এখানে আনবো কীভাবে আপনার বিশ্বাসকে বলুন উনি সব পারেন উনি কোনো একটা ব্যবস্থা করে দেবেন আমার ব্যবস্থা যখন করতে পেরেছেন তখন সর্বরীর ব্যবস্থা উনি ইজিলি করতে পারবেন সর্বরী দারুণ স্মার্ট মেয়ে ও কম্পিউটার প্রোগ্রামিং ভালো জানে অন্য কাজও তাড়াতাড়ি শিখে নেবে আপনি বলুন বিশ্বাসকে বলুন এ তো মহা মুশকিলে পড়া গেল তুমি বুঝতে পারছো না সঞ্জয় এইচ ওয়ান কোটা ভর্তি হয়ে গেছে সর্বরীকে ওভাবে আনা সম্ভব নয় অন্য কোনোভাবে আনুন টুরিস্ট হিসেবে কি পারফর্মার হিসেবে সর্বরই ভালো গান গায় বিশেষ করে বলুন এটা পিতৃ ভিসা অ্যাপ্লাই করতে সর্বরি এখানে সে ফাংশনে ফাংশনে গান গাইবে সঞ্জয় ওসব ভিসা পাওয়া সহজ নয় তাছাড়া সর্বরি সর্বরি ওভাবে এদেশে আসতে চাইবে কেন চাইবে চাইবে একশো বার চাইবে কে না চায় বলুন না মুখে যতই বলুক না কেন রাজনীতি করুক না কেন আমেরিকাকে গালি দিক না কেন আমেরিকায় আসার সুযোগ পেলে কেউ ছাড়ে না সবাই চায় না সঞ্জয় সঙ্গীতা চায়নি আপনার প্রথম স্ত্রী সঙ্গীতা কিন্তু উনি তো এসেছিলেন হ্যাঁ হ্যাঁ এসেছিল কারণ আমি কথা দিয়েছিলাম আমি ফিরে যাব মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আর ও তা বিশ্বাস করেছিল বিশ্বাস করে আমাকে বিয়ে করে এদেশে এসেছে ঠিক আছে ওরম একটু আধটু মিথ্যে কোনো ক্ষতি করে না বিশেষত ভালোবাসার জন্য মিথ্যে সব সময় ক্ষমার যোগ্য কিন্তু সঙ্গীতা আমাকে ক্ষমা করেনি হয়তো আমাকে ভালোবেসেছিল বলেই এসেছিল কিন্তু থাকতে চাইত না আমাকে কেবল তাড়া দিত কবে ফিরব কবে ফিরব আমি ওকে স্তোক দিতাম যাব যাব বলতাম আর একটু পয়সা জমিয়ে নিই এই প্রজেক্টটা হলেই চলে যাব এইসব বলতাম তারপর তারপর মানি গেল আমাদের জীবনে মানিক হ্যাঁ মানিক আমাদের প্রথম এবং একমাত্র সন্তান আমাদের ছেলে ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ও বড় হয়ে দারুণ কিছু হবে কখনো কল্পনা করতাম নোবেল লরিড সায়েন্টিস্ট কিংবা কোনো কোনো বিরাট কোম্পানি সিইও কিংবা সিনেটার বা কংগ্রেসম্যান এমনকি ইউএস এর প্রেসিডেন্ট কিন্তু এখানেই সঙ্গীতার সঙ্গে আমার বাধ্য সঙ্গীতা ভাবতেই পারত না ওর সন্তান এদেশে বড় হবে ও একরকম খেপেই গেল আমার ছেলে কিছুতেই এদেশে বড় হবে না এখানকার দ্বিতীয় প্রজন্মের ভারতীয় আমেরিকান হয়ে আমেরিকান অ্যাকসেন্টে বাংলা বলবে আর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না না এ আমি কল্পনাও করতে পারি না মানিক মানিক ভারতবর্ষে বড় হবে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে গীতা গীতা তুমি ভেবে দেখো এদেশে কত সুযোগ সুবিধে মানিকের ভবিষ্যতের কথা চিন্তা করো আমি জানি তুমি এদেশে থাকতে চাও না আমিও চাই না কিন্তু সন্তানের জন্য বাবা মাকে তো স্যাক্রিফাইস করতেই হয় তোমার লজ্জা করে না নিজের স্বার্থের জন্য ছেলের ভবিষ্যতের দোহাই দিচ্ছ তুমি নিজে এদেশের বিলাস সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে থাকতে চাও না আর সেটা স্বীকার করার মতো মানসিক জোরও তোমার নেই এখন ছেলের ভবিষ্যৎ দেখাচ্ছ আমাকে তোমার তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না আর আপনি কি বলতেন কি বলবো সেই মুহূর্তে হয়তো কিছু উত্তর দিতাম উত্তেজনা বাড়ত ঝগড়া হতো সঙ্গীতা কান্নাকাটি করতো আমি রাগ করে বেরিয়ে যেতাম কিন্তু মনে মনে জানতাম সঙ্গীতা কিচ্ছু ভুল বলেনি আসলে আমার পক্ষে তখন দেশে ফিরে যাওয়া অসম্ভব কিন্তু আমি কিভাবে বোঝাবো সে কথা my career at that point of time was just taking off I was making tons of money all the doors of opportunity were opening up in front of me তাছাড়া সুজানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে আমার বাড়িতে থাকতে ভালো লাগতো না সব সময় সঙ্গে তার ন্যাগিং সে almost developed a mental condition না বাড়িতে কিছুক্ষণ থাকলে ঝগড়া শুরু হয়ে যেত সামান্য সব কারণে আর অনিবার্য অনিবার্যভাবে সেই একই প্রসঙ্গ এনে ফেলত ওকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি ও এদেশে আর এক মুহূর্ত থাকতে চায় না সংসারের প্রতি আর কোনো টান অনুভব করতাম না আমি সুজানি তখন আমাকে অনেক বেশি কাছে টেনে নিয়েছিল কিন্তু আপনার ছেলে মানিক ওর প্রতি কোনো টান ছিল না আপনার মানিক মানিক আমার একমাত্র টান কিন্তু সঙ্গীতা সব সময় মানিককে আমার কাছ থেকে আড়াল করে রাখতো চেষ্টা করতো আমেরিকান সংস্পর্শ থেকে ছেলেটাকে যতটা দূরে সরিয়ে রাখা যায় আমি ভুল করে ওর সঙ্গে ইংরেজিতে কথা বলে বকাবকি করতো আমার ইনফ্যাক্ট সে took too far she even told my son not to talk to me at all can you believe it you was my son too for heaven sake তারপর আপনি সঙ্গীতের কাছে ধরা পড়লেন কি করে ছাড়ুন ছাড়ুন রে মশালাদার কিছু ছাড়ুন আমার আর সুজানের ব্যাপারটা সঙ্গীতা কোনোদিন জানতে পারেনি সুতরাং মশালার কোনো ব্যাপার এখানে নেই চাপ পাবা তাহলে সঙ্গীতা আপনাকে ছাড়েন কেন নাকি আপনি নিজেই ডিভোর্স ফাইল করলেন স্ত্রীর মানসিক অসুস্থতার কারণ দেখি আমাকে কিচ্ছু করতে হয়নি সঙ্গীতা নিজেই করেছে একটু খোলসা করে বলবেন সঙ্গীতার ট্যান্ট্রামস যখন সহ্যের বাইরে চলে যাচ্ছিল তখন ওকে আর মানিককে আমি দেশে পাঠিয়ে দিলাম অনেকদিন দেশে যায়নি ভাবলাম কিছুদিন দেশে কাটিয়ে এলে হয়তো ওর হোম সিকনেসটা কিছুটা কাটবে তিন মাসের জন্য দেশে গিয়েছিল কিন্তু তিন মাস বাদে জানালো ও আর ফিরতে চায় না ও ডিভোর্স চায় ছেলের কাস্টেডিও রাখতে চায় আমি সত্যি বলতে কি কোনো ঝামেলা করিনি rather I would say I was relieved ছেলের জন্য একটু মন কেমন করেছিল বটে কিন্তু তিন বছরের ছেলেকে মানুষ করা তো আমার পক্ষে সম্ভব ছিল না I offered full child support কিন্তু সঙ্গীতা রিফিউজড শি ডি don't agree to take a single penny আমাকে জানিয়েছিল ছেলেকে মানুষ করা সব দায়িত্ব ওর একার আমার কোনো সাহায্যের ওর প্রয়োজন নেই শুধু তাই নয় আমাকে বলেছিল আমি যেন আমার ছেলের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও না করি ব্যাস ব্যাস ওই শেষ আর আমার দেখা হয়নি সঙ্গীতের সঙ্গে মানিকের সঙ্গে আপনি আপনি নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করেননি হ্যাঁ দু একবার চেষ্টা করেছিলাম পারিনি সঙ্গীতা দেখা করতে দেয়নি ভীষণ একগুয়েমে আমি শুনেছি ছেলেটাকে একা অনেক কষ্টে মানুষ করেছে আমার ছেলে ক্যান ইউ বিলিভ ইট যেখানে পৃথিবীর সেরা দেশে সব রকম বিলাস সব রকম সুখ সুবিধের মধ্যে বড় হতে পারত তাকে কলকাতার গরম ঘিঞ্জি আর জঞ্জালের মধ্যে নিতান্ত সাধারণ একটা ছেলের মতো বড় হতে হয়েছে এতদিনে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে হুম তা প্রায় তোমার মতোই বয়স হবে ধরো মানিকের মানে আপনি বলছেন সেই তিন বছর বয়সের পর আপনার ছেলেকে আপনি আর দেখেননি না নো রিয়েলি দেখিনি পরে হাল ছেড়ে দিয়েছিলাম কি হবে বলো অশান্তি করে ছেলে যদি কখনো বড় হয়ে আমার কাছে আসে তখন দেখা যাবে কি করবেন তখন জানি না জানি না কি করব ভাবিনি কখনো ওসব কথা ভাবতেও ভালো লাগে না কিন্তু ভাবনাগুলো চলে আসে জানো ঠেকাতে পারি না যখন কাজের পর ঘরে ফিরি তখন এই চিন্তাগুলো সব পর পর হামলা করে একা একা ওই বড় বাড়িটাতে হাঁপিয়ে উঠি তখন তখন ড্রিঙ্ক ছাড়া থাকতে পারি না ব্র্যান্ডিটা কি শেষ হয়ে গেছে একেবারে আচ্ছা তুমি দেখো তো ড্রয়ারটার মধ্যে একটা হুইস্কির বোতল রয়েছে নিয়ে এসো ওটাকেও শেষ করা যাক আরে বলবেন তো এটাই তো খুঁজছিলাম এতক্ষণ এই এই ছোট ফ্রেমে বাঁধানো ছবিটা কার হ্যাঁ ও ওটা আমার ছেলে মানিক মানিকের ছবি ডেস্কে রাখার সাহস পাই না তাছাড়া লোকে নানান প্রশ্ন করে তুমি নিয়ে এসো ভেস্কেটা নিয়ে এসো কিন্তু আমি তো এই ছবিটা দেখেছি এই এই ছোট ফ্রেমে বাঁধানো ছবিটা কার হ্যাঁ? ও ওটা আমার ছেলে মানিক মানিকের ছবি ডেস্কে রাখার সাহস পাই না তাছে লোকে নানান প্রশ্ন করে তুমি নিয়ে এসো ভেস্কেটা নিয়ে এসো কিন্তু আমি তো এই ছবিটা দেখেছি ঠিক এই ছবি এই ছবি দেখেছো তুমি না না না তুমি ভুল করছো এই ছবি এই ছবি কোথায় পাবে তুমি তাছাড়া এই বয়সী বাচ্চারাও দেখবে মোরলেস একই রকম দেখতে হয় দেখে দেখে হুইচকিটা দাও না না আমি কোনো ভুল করছি না ঠিক এই ছবি এই নাক এই চোখ ইনফ্যাক্ট এই সোয়েটার আরে হয়তো আমার অফিসেই দেখে থাকবে মাঝে মধ্যে ভুল করে আমি টেবিলে কখনো ফেলে রেখেছিলাম হয়তো নাও নাও হ্যাভ ইউর ওয়েস্কি না এই ছবি আমি দেখেছি আমাদের বাড়িতে মার কাছে হোয়াট দ্যাটস ইম্পসিবল এই ছবি তোমাদের বাড়িতে যাবে কি করে I think this is the only copy I am sure you are making some mistake somewhere আমার মা আমাকে একাই মানুষ করেছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কি কি বলছো তুমি মার একটা পুরনো অ্যালবাম ছিল তাতে অনেক পুরনো ছবি ছিল মা সেটা খুব একটা বার করতো না আমাকেও দেখতে দিত না কখনো কোনো বাদলা রাতে লোডশেডিং হলে আমি যখন ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে থাকতাম মাকে দেখতাম আলমারি থেকে চুপি চুপি এই অ্যালবামটা বার করে লণ্ঠনের আলোয় ছবিগুলো দেখছেন আমি একদিন কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে পড়েছিলাম মাকে জিজ্ঞেস করেছিলাম কি দেখছো মা মা তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছিল বলেছিল ও কিছু নয় তুমি ঘুমিয়ে পড়ো বাবা ঘুমিয়ে পড়ো আমি পরে চুপি চুপি আলমারি খুলে অ্যালবামটা বার করে দেখেছিলাম অনেক ছবি অনেক ছবি এই ছোট্ট ছেলেটার সবর একার ছবি তার মধ্যে ছিল এই ছবিটা তারপর থেকে আমি প্রায় লুকিয়ে লুকিয়ে ছবিগুলো দেখতাম আমাকে বিশেষ করে টানত ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কি সুন্দর যেন অন্য কোনো দেশ অন্য কোথাও যেখানে ধুলো ময়লা নেই নোংরা নেই জঞ্জাল নেই কিচ্ছু নেই যদি সে সবাই খুব আনন্দে থাকে সবাই খুব সুখী ছবিগুলো দেখলে কেমন যেন আবছা আবছা অনেক ছবি মনে পড়ে যেত আমার মনে হতো মনে হতো যেন ছবির এই ছেলেটা আমার খুব চেনা মনে হতো যদি এই ছেলেটা আমি হতাম কি ভালো হতো তাহলে একদিন মা আমাকে ধরে ফেলেছিল আমি মাকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কার ছবি মা এই জায়গাগুলো কোথায় আমার মনে হচ্ছে খুব চেনা বলো না মা এই ছবিগুলো কার এগুলো কি আমার ছোটবেলাকার ছবি না তুমি ভুল করছো এগুলো তোমার ছবি নয় দেখি আমার হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়েছিল মা খবরদার তুমি এগুলো আর কখনো বের করবে না তুমি সত্যি বলছো সত্যি বলছো তুমি কেন বানিয়ে বলবো বলুন এসব কথা বানিয়ে বলে কি লাভ যদি অ্যাটল ছবিটা আমার হতো তাহলেও না হয় কথা ছিল কিন্তু শুনলেন তো মা বলেছে ওগুলো আমার ছবি নয় তাহলে ওই ছবিগুলো উনি পেলেন কোথায় কোথায় পেলেন মালিকের ছবি ওনার কাছে যাবে কি করে সেটা তো বলতে পারবো না আমি জিজ্ঞেস করেছিলাম জানেন কিন্তু মা কোনো উত্তর দেননি আমি ওর বেশি ঘাঁটাইনি মাকে কি দরকার বলুন সারাদিন ঘাটাঘাটনি করে ফেরেন এরপর আর মাকে জ্বালিয়ে কোনো লাভ আছে কিন্তু বহুদিন বাদে এখানে আসার কিছুদিন আগে মা একটা কথা আমাকে বলেছিল তখন ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি এখন কেমন যেন মনে হচ্ছে ওই অ্যালবামের সঙ্গে তার বোধ কোথাও একটা যোগাযোগ আছে কি কি বলেছিলেন তোমার মা কি বলেছিলেন বলো জানেন মা একদম চায়নি আমি এই দেশে আসি ভীষণ আপত্তি করেছিল অনবরত কান্নাকাটি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সে এক সাংঘাতিক অবস্থা আমি কিছুতেই বোঝাতে পারছি না মা তুমি চিন্তা করো না আমি ফিরে আসবো ঠিক ফিরে আসবো তুমি তো জানো আমাদের টাকা পয়সার ভীষণ প্রয়োজন তুমি দেখো কিছু টাকা কামিয়েই আমি দেশে ফিরে আসব ওরকম কথা সবাই বলে রে কেউ কথা রাখে না কেউ আর ফিরে আসে না কিন্তু আমি তখন বদ্ধ পরিকর আমাকে এদেশে আসতেই হবে না এসে আমার কোনো উপায় নেই তারপর যখন মা বুঝলো আমাকে কিছুতেই রুখতে পারবে না তখন একটা কথা বলেছিল মা সঞ্জু তোর নিয়তি তোকে টেনে নিয়ে যাচ্ছে ও দেশে আমি কি করে ঠেকাবো বল কিন্তু আমার একটা কথা মন দিয়ে শুনে রাখ যদি সে দেশে এমন কিছু দেখিস যা তোকে তোর কোনো পুরনো কথা মনে করিয়ে দেয় ওই অ্যালবামটার ছবিগুলোর মতো তাহলে তাহলে মনে করবে ওটা কেবলই তোর মনের ভুল ওগুলো সত্যি নয় কেন কেন এরকম বলছো মা কেন আমারও কথা মনে হবে সঞ্জু সংসারে অনেক কিছুই ঘটে যায় যার ব্যাখ্যা করা সম্ভব হয় না আমার মনে হলো তাই তোকে বললাম কেন বললাম সে কথা জিজ্ঞেস করিস না বাবা মা মাঝে মাঝে এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলতো তাই আমি চুপ করে গিয়েছিলাম তোমার তোমার মার নাম কি হ্যাঁ বলো বলো আমাকে বলো বলো তোমার মার নাম কি গীতা গীতা ব্যাস আর কোনো নাম ছিল তোমার মায়ের কোনো কোনো ভালো নাম না তো তবে জানেন আপনি একটা আশ্চর্য ঘটনার কথা আমাকে মনে করিয়ে দিলেন একবার একটা চিঠি এসেছিল আমাদের বাড়িতে সঙ্গীতা মুখোপাধ্যায়ের নামে মাকে দেখাতে মা বলেছিল পোস্ট অফিস ভুল করেছে এটা অন্য কারো চিঠি পোস্ট অফিসে ফেরত দিয়ে আমি ফেরত দিতে চাইছিলাম না আমি চাইছিলাম মা ওটা খুলুক কি সুন্দর দামি বিদেশি খাম দারুণ দারুণ বিদেশি স্ট্যাম্প লাগানো আমার লোভ ছিল ওই স্ট্যাম্পগুলোর ওপর তখন স্ট্যাম্প কালেক্ট করতাম কি না মাকে বললাম মা তোমার তো হতেও পারে হয়তো নামটা লিখতে ভুল করেছে মা ভীষণ রেগে গিয়েছিল বলছি না ওটা আমার নয় যাও ওটা ফেরত দিয়ে এসো কি করব বেজার মুখ করে ওটা পোস্ট অফিসে ফেরত দিয়ে এলাম এখনো স্পষ্ট মনে আছে সব impossible impossible it can't be true it can't be true কি ইম্পসিবল সঙ্গীতার ডাক নাম ছিল গীতা না না না না না এ হতে পারে না এ হতে পারে না তুমি সব বানিয়ে বলছো সব বানিয়ে বলছো তুমি কি আশ্চর্য আর কারো নাম কি গীতা হতে পারে না মুক্তাসের আমার মায়ের নাম আমি কেন বানিয়ে বলবো কি স্বার্থ আমার একটা পরিচিত ছবি আর অ্যাক্সিডেন্টালি মেরে যাওয়ার ডাকনামের ভিত্তিতে তো আমি নিজেকে আপনার ছেলে বলে দাবি করতে পারি না সেই ইচ্ছেও আমার নেই তোমার বাবা তার নাম বাবাকে আমি খুব ছোটবেলায় আমার জ্ঞান হওয়ার আগেই হারিয়েছি আশ্চর্যের কথা কি জানেন বাবার একটাও ছবি নেই আমাদের কাছে মাকে জিজ্ঞেস করলে বলে বাড়ি বদলাবার সময় সব ছবি নাকি হারিয়ে গেছে আমি কিরকম দুর্ভাগা বলুন তো বাবার চেহারাটা কেমন তা পর্যন্ত জানি না আমি আমি তোমার বাবার নাম জিজ্ঞাসা করছি ও হ্যাঁ আমার বাবার নাম ঈশ্বর বিপ্লব মুখোপাধ্যায় খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন you are kidding kidding me right you kidding me how dare you আমার বাবার নাম নিয়ে আমি ঠাট্টা করবো কেন আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন আমি বুঝতে পারছি না কি কি কি কি হয়েছে এটা কি দেখাবো হচ্ছে নাকাম হচ্ছে তুমি জানো না কি হয়েছে আমার আমার নাম কি তুমি তা জানো না আমি জানি আপনার নাম বিল হয়তো পুরো নাম বিললাক্ষ বা বিলাস ছোট করে বিল করেছেন আমেরিকানদের উচ্চারণে সুবিধা হবে বলে আমার নাম আমার নাম বিপ্লব মুখোপাধ্যায় আমি আমি তোমার অসম্ভব তা কি করে হবে আমার নাম তো মানিক নয় আমার নাম সঞ্জয় মুখার্জি ডাক্তার সঞ্জু না না তোমার নাম সঞ্জয় নয় তোমার নাম মানিক মানিক ছোটবেলায় মা অবশ্য মাঝে মাঝে মানিক বলে ডাকতো আমায় আমি ভাবতাম যেমন আদর করে মানিক সোনা বলে সেরম ভাবে হয়তো আদর করে ডাকছে সঙ্গীতা সঙ্গীতা নিশ্চয় স্কুলে ভর্তি করার সময় তোমার নাম পাল্টে দিয়েছে মানিক নামটা আমি দিয়েছিলাম আমি দিয়েছিলাম মানিক নামটা সঙ্গীতা চেয়েছে আমার আমার কোনো চিহ্ন যেন তোমার মধ্যে না থাকে তাহলে ওই চিঠিটা মার নামেই ছিল মার আসল নাম সঙ্গীতা কি আশ্চর্য আমি মার পুরো নাম জানতাম না ছবিগুলো ছবিগুলো আমার কাল ভোরবেলা আলো ফোটেনি কাগজের ছেলেটা ডাক দেয় বেশি দূরে না মাথার কাছে ঠিক যেন মনে হলো বাবা ডাকছে খুব বেশি দূরে না আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না I am sorry I'm sorry, my son. I'm sorry. I'm sorry, my son. I'm sorry. Please, please, please forgive me. please forgive me. Please, please. আমি তোমার বাবার কর্তব্য করিনি আমি নির্বোধের মধ্যে তোমার কাছ থেকে দূরে চলে থেকেছি তোমাকে অবহেলা করেছি ক্ষমা কর ক্ষমা কর আপনি শান্ত হন প্লিজ আপনি শান্ত হন আপনি কাঁদছেন চোখ খুলে সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম আমি কত জায়গায় কিছুতেই পড়ছে না মনে তো পড়ছে না বাবা তোমাকে গেছি কোথায় আমি কি বলুন তো আমি হাসবো না কাঁদবো যে বাবাকে কোনোদিন জানতাম না যার একটা ছবি পর্যন্ত দেখিনি সে আজ নাটকীয় ভাবে আমার সামনে আমার সামনে উপস্থিত হিন্দি ফিল্মেও এরকম গল্প হয় না আপনি বলুন আপনাকে যদি আমি গল্প শোনাতাম আপনি বিশ্বাস করতেন করতেন না করতেন না আমিও আমিও করতাম না আমিও করতাম না সঙ্গীতা বলেছিল না তোমায় পৃথিবীতে অনেক কিছু ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না এটা এটা তেমনি একটা ঘটনা সত্যি তোমার নিয়তি তোমাকে টেনে এনেছে আমার কাছে আমার আমার নিঃসঙ্গ জীবন দেখে আমাকে করুণা করেছেন ভগবান আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন আমার কাছে আর কি অদ্ভুত ব্যাপার দেখো আমার ছেলেকে আমি হায়ার করে এনেছি আমার কাছে আর নিয়তির কি পরিহার সেই ছেলেকে আমি আবার ফিরিয়ে দিচ্ছিলাম আমার ছেলে কিছুতেই এদেশে বড় হবে না এখানকার দ্বিতীয় প্রজন্মের ভারতীয় আমেরিকান হয়ে আমেরিকান এক্সেন্টে বাংলা বলবে আর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না না এ আমি কল্পনাও করতে পারি না কিন্তু আর কোনো চিন্তা নেই আমার তুমি তুমি এসে পড়েছো তুমি এসে পড়েছো এবার তুমি আর আমি মিলে দেখো এই কোম্পানিকে কোথায় তুলে দিই তাহলে আমার দেশে ফেরার ব্যাপারটা আরে কি বলছো কি তুমি এটা তোমার দেশ এটাই তো তোমার দেশ তুমি এই দেশের জন্মেছো you are you are citizen by birth তোমাকে কে তাড়াবে এই দেশ থেকে কিন্তু আপনার ক্লায়েন্ট জন ও তো চায় না আমি to hell with John I don't care for his business anymore but I will call him and thank him it was only for him only for John only I got back my son oh আমি নিশ্চিন্ত হলাম আপনি আমাকে বাঁচালেন আমি যে কি বলি আপনাকে ধন্যবাদ দেবো আমি আমি আমি তোমাকে বাঁচাইনি তুমি তুমি আমাকে বাঁচিয়েছ কেন যেন আজকাল আমার কিচ্ছু ভালো লাগতো না I was on the verge of a severe depression সবসময় আমার মনে হতো আমার আমার জন্য আমি সব কিছু খুইয়েছি তোমাকে খুইয়েছি আমার নিজের ওপর অসম্ভব রাগ হতো সঙ্গীতের ওপর রাগ হতো সুজানের ওপর রাগ হতো আমি মিথ্যে বলবো না দু একবার আমার মনে আত্মহত্যার চিন্তাও এসেছে সে কি না না না না ওসব ওসব ভাবনা আপনি মনে মানবেন না না না না আমি আমি আমি এখন সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ তুমি এসে গেছো এখন এখন আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই এখন আমার অনেক কাজ বুঝেছো প্রথমত তোমাকে ইউএস পাসপোর্টটা করাতে হবে আমার কাছে তোমার বার্থ সার্টিফিকেট আছে সুতরাং কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না সঙ্গীতা তোমার বার্থ সার্টিফিকেটটা নিতে ভুলে গিয়েছিল আচ্ছা আর সঙ্গীতাকে খবরটা জানাতে হবে না না না না না না খবরদারও কাজ করবেন না মা ভীষণ রেখে যাবে কি করতে কি করে বসবে কোনো ঠিক নেই মাকে আমি বরং পরে পরে ধীরে সুস্থে সব বুঝিয়ে বলবো হ্যাঁ সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ তোমার সঙ্গে আমার দেখা হওয়ার খবরটা যে ও কীভাবে নেবে গড নোজ ও তো কোনোদিন চাইনি যে আমার কোন রকম ইনফ্লুয়েন্স তোমার উপরে পড়ুক আর আজ আজ তুমি আমার কাছেই কাজ করছো আমার কাছে ফিরে এসেছো ইট ইজ সঙ্গীতের কাছে এটা একটা বিরাট পরাজয় আমার মনে হয় না ও ব্যাপারটা মানতে পারবে কিন্তু আমি আমি আমি তো চুপ করে থাকবো না আমি তো চুপ করে বসে থাকবো না অন্তত এখানে তোমার অনার একটা দারুণ পার্টি থ্রো করতে হবে গালা ওয়েলকাম পার্টি সবাই জানবে আমি আর একা নই বিপ্লব মুখেজি আর একা নয় আমার ছেলে আমার কাছে ভিড়ে এসেছে তারপর তারপর তোমাকে কোম্পানির সব কাজ আমি বুঝিয়ে দেবো তুমি হবে আমার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কি কি কি বলো ভালো হবে না হ্যাঁ? কিন্তু আমি কি পারবো কেন পারবে না খুব পারবে একটু ট্রেনিং নিয়ে নেবে তোমাকে আমি ভার্টন বা হার্ভার্ড থেকে একটা এমবিএ করিয়ে আনবো ব্যাস you'll be the next CEO of year Intersoft নিজের হাতে গড়া এই কোম্পানি অনেক কষ্টে অনেক ঘাম ঝরিয়ে আমি করে তুলেছি যেন আমার দুশ্চিন্তা হতো আমার সঙ্গে সঙ্গে হয়তো শেষ হয়ে যাবে কিংবা বিক্রি করে দিতে হবে কোম্পানিটা অন্য কাউকে কিন্তু আজ মনে হচ্ছে আমার আমার সারা জীবনের সমস্ত পরিশ্রম সার্থক তোমার হাতে সব তুলে দিয়ে আমি আমি রিটায়ার করব আহ আহ কি শান্তি কি শান্তি তাহলে সর্বরীকে কি এখানে আনা সম্ভব সর্বরী দ্যাট uh, ঠিক আছে ঠিক আছে যদি তুমি ওকে সত্যি এতই ভালোবাসার ও যদি আসতে চায় তাহলে তারও একটা ব্যবস্থা করা যাবে হাজার হোক আমার ভবিষ্যৎ পুত্রবধূ তাকে তো আনতে হবেই কিন্তু তোমার খুনের কেসটা ওটার তো একটা নিষ্পত্তি করতে হবে ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না আসলে চা বাগানের গল্পটা আমার সম্পূর্ণ বানানো জলপাইগুড়ি চা বাগানে গিয়েছিলাম ঠিকই কিন্তু কোনো খুন খারাপির ঘটনা ওখানে হয়নি হ্যাঁ এই গল্পটাও বানানো আমি আমি ঠিকই আন্দাজ করেছিলাম সবই তোমার গুল গল্প it was really absurd but but I must tell you it's quite exciting তোমার কল্পনা শক্তির প্রশংসা না করে আমি পাচ্ছি না I must admit you got me there. he simply got me there. I was really mad at your girlfriend, Shortburi. But I hope you're not going to pull any more stunts like that, okay? আপনি বিশ্বাস করুন আমি আর কখনো কোনো কথা বানিয়ে বলবো না আমি আসলে তখন একেবারে নিরুপায় হয়ে ঠিক আছে ঠিক আছে একদিক দিয়ে ভালোই করেছো কারণ তুমি যদি একেবারেই দেশে ফিরে যেতে রাজি হয়ে যেতে তাহলে আমার আমার সন্তানকে হয়তো আমি কোনো দিনও এ জীবনে ফিরে পেতাম না চলো চলো এখন ঘরে ফেরা যাক তুমি এক কাজ করো তোমার অ্যাপার্টমেন্ট থেকে জিনিসপত্র যা আছে সব নিয়ে তুমি চলে এসো ওখানে আর তোমার থাকার কোনো দরকার নেই তুমি এখন তোমার নিজের বাড়িতে থাকবে আমার সঙ্গে থাকবে তোমাকে তোমার ছোটবেলাকার সব জিনিসপত্র তোমার খেলনা তোমার ছবি ভিডিও সব সব দেখাবো তোমাকে সব আমি রেখে দিয়েছি ও কত স্মৃতি কত কত কত সুখ স্মৃতি আমার তুই জানিস তুই জানিস আমি সেই দিনগুলো আজও ভুলতে পারি না আমি আমি আবার তোর সঙ্গে বসে সেই দিনগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা আম সরি এই রে আমি তোমাকে ফাট করে তুই বলে ফেললাম কিছু মনে করলেন না তো না মনে করবো কেন আপনি তোমায় তুই করেই বলবেন কিন্তু একটা ব্যাপারে আমার একটু অসুবিধে হচ্ছে কি কি কি কি অসুবিধা আমাকে বলো বলো বলো না আমার মুখ দিয়ে বাবা ডাকটা কেন যেন আসতে চাইছিলাম হয়তো আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকিনি বলেই আপনি বিশ্বাস করুন আমি চেষ্টা করছি মানে give it try heart and soul but হতে পারে দু একদিনে হয়তো ঠিক হয়ে যাবে নো প্রবলেম নো প্রবলেম আমি বুঝতে পারছি take your time no problem তাছাড়া তুই তো আমাকে ছোটবেলায় বাবা বলে ডাকতিস না কি বলে ডাকতাম তাহলে তুই তুই আমাকে ড্যাডি বলে ডাকতিস সঙ্গীত একেবারেই পছন্দ করতো না কিন্তু তোকে দিয়ে বাবা কোনোদিন বলাতে পারেনি একবার এক পার্টিতে কি কাণ্ড তুই বায়না ধরেছিল তুই আমার কাছে তোর ড্যাডির কাছে যেতে চাস সঙ্গীতা তোকে বলেছিল ড্যাডি না ড্যাডি না বলো বাবা তুই কিছুতেই বাবার কাছে যাবি না তুই তো বাবা বলিস না তুই বারবার বলছিস বাবার কাছে যাব না ড্যাডির কাছে যাব <laughs> সঙ্গীতা এক গল লোকের মধ্যে তোকে কি বকান বকেছিল রে বাপরে বাপ তুই কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসে বলেছিলি তুমি কি ড্যাডি না বাবা <laughs> তোর তোর এসব কিছু মনে নেই না আর মনে থাকবে বা কেমন করে তখন তোর কতই বা বয়স হবে আড়াই হবে বড় জোর ও কি ভীষণ দুরন্ত ছিলি তুই মাঝে মাঝে কোথায় কোথায় হারিয়ে যেতিস আর তোকে খুঁজতে হই হই পড়ে যেত তারপর তোকে খুঁজে পাওয়ার জন্য যখন সঙ্গীতা জেরা করতো কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ বলো বলো কোথায় গিয়েছিলে তুই সব আজগুবি আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলছিস কোন পরি এসে নাকি ডগি সেজে তোকে নিয়ে গিয়েছিল একটা সুন্দর বাগানে সেখানে আরো কত ছেলে মেয়ে তারা তোর বন্ধু হয়েছিল রে বাপরে বাপ আচ্ছা তাহলে ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম বলুন দুষ্টু বলে দুষ্টু আরে সেবারে কি কাণ্ড তোর তখন সবে বোধ আড়াই পেরিয়েছিস তুই সিঁড়ির ব্যানিস্টার দিয়ে স্লাইড করে নিচে নামতে গিয়ে সোজা একটা পোস্টলেন ভাসের ওপরে গিয়ে পড়েছিলিস সে মানে কি ভীষণ রক্তারক্তি কাণ্ড সঙ্গে সঙ্গে হসপিটালের এমার্জেন্সিতে ছুটতে হলো অনেকগুলো স্টিচ পড়েছিল ডান কাঁধের কাছে খুব একটা বড় ডিপ কাট হয়েছিল ডাক্তার বলেছিল your son will carry a permanent memory of this incident on his shoulder this car is going to stay আরে আছে এখনো সেই দাগটা দাগ ছিল হয়তো মনে হয় না এখনো আছে বলে এতদিনের ব্যাপার না না না না না ও দাপটা ও দাপটা এত সহজে মিলিয়ে যাবার নয় দেখি দেখি দেখি আমি তো জামাটা একটু সরা একটু সরা ঠিক ছি ছি ছি আপনি কেন দেখবেন আমি দেখে নেব পরে কোনো এক সময় কেন হোয়াট ইজ দ্য প্রবলেম আমাকে দেখা তো তোর আপত্তিটা কিসের আরে কাঁধের ওপরে দাগ কোনো গোপন জায়গা তো নয় কিন্তু আপনি এত জোর করছেন কেন আপনি কি সন্দেহ করছেন আমি আপনার ছেলে নই না না না না না আমি আমি আমি একেবারেই সেই সন্দেহ করছি না কিন্তু তুই বা এত আপত্তি করছিস কেন সামান্য একটা কাটা দাগ দেখাতে এত আপত্তি করার কোনো কারণ তো আমিও বুঝতে পারছি না কারণ কারণ কোনো কাটা দাগ আমার কাঁধে নেই ছোটবেলাতে মা কিছু আয়ুর্বেদিক মলম লাগিয়ে দিত কয়েক বছর লাগানোর পরে দাগটা মিলিয়ে গেছে মিলিয়ে গেছে দাগটা মিলিয়ে গেছে দ্যাট স্ট্রেঞ্জ ডাক্তার কিন্তু খুব জোরের সঙ্গে বলেছিল বলেছিল your son is lucky that he did not have such a scar in his face or other visible area. আয়ুর্বেদিক মলমে সে দাগ মিলে গেল হ্যাঁ গেল গেল আয়ুর্বেদ মিরাকল করতে পারে জানেন আপনি ঠিক আছে ঠিক আছে আমি তবু একবার দেখতে চাই আরে একটা কিছু আভাস তো নিশ্চয়ই থাকবে আচ্ছা একটা কথা বলুন তো দাগটা দেখতে না পেলে কি আপনি আমাকে ছেলে হিসেবে স্বীকার করবেন না আমি বুঝতে পারছি আসলে আপনি চান না আপনার ছেলে ফিরে আসুক তাই না যে ছেলেকে ছোটবেলা থেকে সরিয়ে দিয়েছিলেন সে হঠাৎ আজ এসে উপস্থিত আপনি মোটেই তা মেনে নিতে পারছেন না না আপনার ভয় হচ্ছে সেই ছেলে এসে আপনার সম্পত্তিতে ভাগ বসাবে তাই একটা সামান্য কাটা দাগের গল্প বলে আপনি আমাকে অস্বীকার করতে চাইছেন কিন্তু যে নিষ্ঠুর দাগ আপনি ছেলেটার মনে সেই শিশু বয়সেই কেটে দিয়েছেন যে ক্ষত সে বুকে করে বয়ে বেড়াচ্ছে সারাটা জীবন ধরে সেই দাগকে আপনি দেখতে পাবেন সেই দাগকে আপনি মুছে দিতে পারবেন কোনোদিন বলুন পারবেন না পারবেন না আমি বলছি পারবেন না চুপ কর চুপ কর চুপ কর তুই প্লিজ চুপ কর আমি চাই না আমার ছেলেকে তেইশটা বছর ধরে যে মুহূর্তের জন্য আমি অপেক্ষা করে আছি তেইশটা বছর ধরে স্বপ্ন আমি দেখে আসছি তুই বলছিস আমি আমি মিথ্যে গল্প করে সেই স্বপ্নকে ভেঙে চুরবার করে দেবো সঞ্জয় আমি যদি তোকে সন্দেহ করতাম তাহলে এত সহজ আমি তোকে মেনে নিতাম একটা ডিএনএ টেস্ট করালে তো প্রমাণ হয়ে যাবে তুই আমার সত্যি ছেলে কিনা আমি তো তা চাইনি রে আমি কেবল একটা স্মৃতিকে দেখতে চেয়েছিলাম আমার ছোট্ট মানিকের স্মৃতি আমার মানিক সবই তো হারিয়ে ফেলেছে সবই হারিয়ে ফেলেছি সব ঠিক আছে ঠিক আছে তোকে তোকে তোমাকে দাগ দেখাতে হবে না দোষ তো আমারই সঙ্গীতা সঙ্গীতা তোমার ক্ষত চিহ্ন স্নেহের মলম লাগিয়ে মুছে দিয়েছে আর আমি এমন নিষ্ঠুর যে সেই দাগ আজও দেখতে চাইছি সত্যি তো আমি আমি আমার সন্তানের জীবনে এমন দুর্ভাগ্য ডেকে এনেছি আজ কোন অধিকারে তার কাছে প্রমাণ চাইবো আমি আমার পিতৃত্বের পিতার কর্তব্য তো কিছুই করে নি আমি সঞ্জয় সঞ্জয় আমি তোর কাছে কিচ্ছু চাইবো না কিচ্ছু চাইবো না তুই যদি আমাকে গ্রহণ না করিস আমি জোর করব না তোকে আমি সে অধিকার খুইয়েছি তুই তুই চলে যেতে পারিস আমি আটকাবো না যদি কোনোভাবেই বুড়ো মানুষটাকে ক্ষমা করতে পারিস যদি একটু দয়া হয় এই ভেঙে পড়া একলা মানুষের উপরে আরে ফিরে আসিস আমি কোনো প্রশ্ন করবো না আর কোনো প্রশ্ন করবো না কিন্তু সত্যিই তো কোনো প্রমাণ হয়নি প্রমাণ হয়নি যে আমি আপনার ছেলে মানিক আমি কোনো প্রমাণ চাই না কোনো প্রমাণ চাই না আমি আমি কেবল চাই আমার মানিককে আমার মানিককে চাই আমি আমার মানিক আমার মানিক আপনি ডিএনএ টেস্ট করাতে চান না না না কোনো টেস্ট নয় কিচ্ছু নয় আমি কেবল বিশ্বাস দিয়ে পেতে চাই বিশ্বাস দিয়ে বিশ্বাস পাবো না পাবো না আমি না না কারণ আমি আপনার ছেলে মানিক নই দেখুন দেখুন কোনো দাগ নেই কোনো দাগ নেই আমার ডান কাঁধে শরীরের অন্যান্য জায়গায় কাটাছাড়ার দাগ আমি দেখাতে পারবো কিন্তু আমার ডান কাঁধে কোনো দাগ আমি দেখাতে পারবো না আমার মার নাম সঙ্গীতা নয় সুমিতা আপনার খেয়াল নেই কিন্তু আপনার স্ত্রীর নাম যে গীতা সেটা আপনি নিজেই একবার কথা প্রসঙ্গে বলেছিলেন আর আমার বাবার নাম শশাঙ্ক মুখোপাধ্যায় জুট মেরে কাজ করতেন যখন মারা যান তখন আমার বয়স তিন আপনি হয়তো আপনার বিপ্লব নামটা অফিসিয়াল কাজে ব্যবহার করেন না কিন্তু আপনার আপার ড্রয়ারে বেশ কয়েকটা চিঠি আছে বিপ্লব মুখোপাধ্যায়ের নামে আর হ্যাঁ আমি আপনার ছেলের ছবি বা অ্যালবাম এর আগে জীবনে কখনো দেখিনি তুমি তুমি আবার বানিয়ে বলছো আবার বানিয়ে বলছো তুমি সব মিথ্যে সব মিথ্যে সব বানানো মিথ্যে কথা মিথ্যে কথা না এটাই সত্যি হ্যাঁ মিল একটাই আমাকেও আমার মা একাই মানুষ করেছেন অনেক কষ্টে দোকানে দোকানে জামা কাপড় সেলাই করে আপনি এখানে বসে সেই জীবন কল্পনাও করতে পারবেন না আপনার স্ত্রী সঙ্গীতাও হয়তো একই রকম কষ্ট করে বড় করেছে আপনার ছেলেকে যাকে মানুষ করতে আপনি এক ফোঁটাও ঘাম ঝরাননি কি করে আশা করেন সেই ছেলেকে এত সহজে ফিরে পাবেন I say, stop it! You cheat! You fraud! How dare you play such nasty games with me? How could you? How could you? How, how, how could you be so cruel? শিউরে একজন ভেঙে পড়া ক্লান্ত একা মানুষকে ঠকাতে তো একটু বাঁচলো না একজন পুত্রহীন বাবাকে তার ছেলে ফিরিয়ে দিয়ে আবার চিনিয়ে দিলে তুমি কোন অধিকারে you bastard you son of a দিন গালি দিন যত খুশি গালি দিন হ্যাঁ আমি আপনাকে ঠকিয়েছি প্রাণের দায় ঠকিয়েছি কারণ আমি মনে করেছিলাম দেশে ফিরে যাওয়াটা আমার কাছে মৃত্যুর সমান অনেক আশা নিয়ে এদেশে এসেছিলাম শুনেছিলাম কোনো রকমে একবার এদেশের মাটিতে পা দিলে কেউ আর ফিরে তাকায় না আমি ভেবেছিলাম অনেক টাকা রোজগার করে আমার মার সব দুঃখ আমি মুছে দেব কিন্তু আপনি আপনি তা হতে দিলেন না আমি কোন মুখ নিয়ে দেশে ফিরে যাব হুম কি বলবো আমি মাকে আমি বলবো মা তোমার ছেলে বিফল হয়ে ফিরে এসেছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার অক্ষমতার জন্য তোমার ছেলে হেরে গেছে মা তোমার ছেলে হেরো আর সর্বরীকেই বা কি বলবো আমি সর্বরীকে আমি কথা দিয়েছিলাম ওকে রানি করে রাখবো ও যেন আমার জন্য অপেক্ষা করে থাকে ওর স্বপ্ন আমি সত্যি করবই করবো তাই বলে তাই বলে তুমি আমার চরম দুর্বলতার সুযোগ এইভাবে নেবে এইভাবে কেন নয় আপনিও তো তাই করেছেন আমাদের চরম দুর্বলতা এদেশে থাকতে চাওয়ার লোভ জীবনে প্রতিষ্ঠিত হবার লোভ সেই লোভের সুযোগ নিয়ে আপনার ব্যবসা আপনি চালাচ্ছেন না আমাদের নাকের ডগায় গ্রিন কার্ডের টোপটা ঝুলিয়ে রেখেছেন আর সেই সুযোগ আমাদের বেচে পয়সা কামাচ্ছেন না সে তুলনায় আমি তো কিছুই করিনি কেবল কতগুলো গল্প শুনিয়েছি মাত্র আরো বড় জনের গল্প মনে নেই নিজের প্রাণ বাঁচাতে শাহরাজাদ বাদশাহ শাহরিয়ারকে এক হাজার গল্প শুনিয়েছিলেন সে তুলনায় আমি তো কিছুই বলিনি তবে হ্যাঁ আমার গল্পের জোর আছে বলতে হবে তিনটে গল্পতেই আপনি আমাকে আপনার ছেলের আসনে বসাচ্ছিলেন তাহলে তাহলে কেন তুমি সত্যি কথাটা বললে আমি তো তোমাকে মানিক ভেবেই গ্রহণ করেছিলাম কেন বললাম জানি না একবার মনে হলো এত সুখ কি আমার কপালে সইবে একটা মিথ্যা সার্টিফিকেটের দৌলতে এই চাকরিটা পেয়েছিলাম রাখতে পারলাম না আরেকটা মিথ্যে দিয়ে আপনার উত্তরাধিকারের পদ সামলাতে পারবো কি আবার মনে হলো যদি সত্যি কোনোদিন আপনার ছেলে ফিরে আসে তার ডান কাঁধের কাটা দাগটা দেখায় তার সে অধিকার আমি ছিনিয়ে নেব কি করে কিন্তু কিন্তু সে কি কখনো ফিরে আসবে কখনো কোনো দিন আপনি যদি সত্যি সত্যি চান নিশ্চয়ই আসবে কোন সন্তান তার বাবাকে ফিরে পেতে চায় না বলুন আপনি চেষ্টা করুন দেশে যান ওর খোঁজ করুন নিশ্চয়ই ওকে পাবেন হ্যাঁ, হ্যাঁ, আমি আমি তাই করব আমি আমি আমি আমি তাই করব আমি মালিককে খুঁজে বের করব বের করবই আমাকে করতেই হবে বেস্ট অফ লাক অনেক রাত হলো এবার আমি চলি বুঝলেন জিনিসপত্র গোছাতে শুরু করতে হবে তো আপনি কাইন্ডলি আপনার ট্রাভেল এজেন্টকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমার ফেরার টিকিটটা কেটে দেবেন না না না না তোমায় তোমায় ফিরে যেতে হবে না সঞ্জয় আমি কথা দিচ্ছি কোথাও না কোথাও আমি তোমার একটা ব্যবস্থা করে দেব ডেফিনেট করে দেবই ধন্যবাদ কিন্তু তার আর কোনো প্রয়োজন হবে না আমার মোহ কেটে গেছে আপনি যেমন আমার গল্প শুনলেন আমিও তো আপনার গল্প শুনলাম আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই জানেন আমার মা সর্বরী আমাদের সন্তান আপনার মতো এরকম নিঃসঙ্গ জীবন আমি কাটাতে চাই না হাজার সুখের প্রতিশ্রুতি দিলেও না তাছাড়া আমার মা কেন তার সন্তানকে হারাবে বলুন সে তো কোনো দোষ করেনি কারো কাছে হ্যাঁ আমি মার কাছে অনেক ডলার নিয়ে ফিরতে পারবো না ঠিকই কিন্তু নিজেকে তো নিয়ে ফিরতে পারবো আর সর্বরীকে আপনার গল্প শোনাব তাহলেও বুঝতে পারবে জীবনে সব স্বপ্ন সত্যি হয় না ওকে আমি চলি যা কিছু বলেছি করেছি I am really sorry for that আমাকে ক্ষমা করে দেবেন নাটকের শেষে বলতেই হয় পাত্রপাত্রীর নাম গত সপ্তাহে যেমন বলেছিলাম আসলে মাঝে মাঝে একটু একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে তো মনে জাগে ভাবছিলাম কেমন হয় যদি এমন হয় তাই সত্যমেব নাটকে আমি সতীনাথ আমি বিল আমি সঞ্জয় আর ছিল তুহিনা দত্ত সঙ্গীতার ভূমিকায় বিজিএম আর এস এফ এক্স এক্সের জম্পেশ ব্লেন্ডিংয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত